সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে বদরহু ইয়ার মুক্তাবু কারবালা প্রান্ত থেকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে বদরহু ইয়ার মুক্তাবু কারবালা প্রান্ত থেকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে ভুলে যাও জীবনের মায়া মমতা ছুটে সরাজ পথে আজ বড় প্রয়োজন সংগ্রামী মানুষের সোনালি সেদিন পেতে ভুলে যাও জীবনের মায়া মমতা ছুটে সরাজ পথে আজ বড় প্রয়োজন সংগ্রামী মানুষের সোনালি সেদিন পেতে ভুলে যাও জীবনের মায়া মমতা ছুটে সুরাজ পথে আজ বড় প্রয়োজন সংগ্রামী মানুষের সোনালি সেদিন পেতে যদি শুনে থাকো বন্ধু মাজলুমানের হাহাকার তবে তোমার বসে থাকার নাই অধিকার সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে বদরহুর ইয়ার মুক্তাবু কারবালা প্রান্ত থেকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে ভেঙে দাও গোলামীর যত শৃঙ্খল মুক্তির পতাকা উড়া ইসলামে আছে শুধু শান্তির ঠিকানা বিশ্বকে দাও জেনে দাও ভেঙে দাও গোলামির যত শৃঙ্খল মুক্তির পতাকা ওড়া ইসলামে আছে শুধু শান্তির ঠিকানা বিশ্বকে দাও জেনে দাও ভেঙে দাও গোলামীর যত শৃঙ্খল মুক্তির পতাকা উড়া ইসলামে আছে শুধু শান্তির ঠিকানা বিশ্বকে দাও জেনে দাও শহীদের আছে আছে তোমার পানে কত আধার কেটে দিন বিজয়ে রান্তে সকাল সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে বদরহুর ইয়ার মুক্তাবু কারবালা প্রান্ত থেকে সংগ্রাম ঢাকে তোমাকে শাহাদাত ঢাকে তোমাকে সংগ্রাম ঢাকে তোমাকে শাহাদাত ঢাকে তোমাকে ঘুনে ধরায় সমাজ ভাঙতে হবে জিহাদের এই তো দাবি অন্যায় বিচার দুর্নীতিমুক্ত শান্তির সেই পৃথিবী ঘুণে ধরায় সমাজ ভাঙতে হবে জিহাদের এই তো দাবি অন্যায় বিচার দুর্নীতিমুক্ত শান্তির সেই পৃথিবী ঘুণে ধরায় সমাজ ভাঙতে হবে জিহাদের এই তো দাবি অন্যায় বিচার দুর্নীতি মুক্ত শান্তির সেই পৃথিবী জাগো হে মুসলমান বুকে নিয়ে কোরা ওমর হয়ে কাঁপিয়ে দিতে বিশ্বজাহান সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে বদরহুর ইয়ার মুক্তাবু বদরহু ইয়ার মুক্তাবু কারবালা প্রান্ত থেকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত ডাকে তোমাকে সংগ্রাম ডাকে তোমাকে শাহাদাত